যেই যুগে পৃথিবীর প্রায় সমস্ত মানুষই শির্ক কুফরিতে লিপ্ত হয়েছিল ঈসা আলি সালামের পর এবং নবী করিম সাল্লা সাল্লামের রেসালাতের পূর্বে এই যুগটি হচ্ছে জাহেলি যুগ ঈসা আলি ইসলামের পরে সামান্য কিছুদিন তহেদ ছিল কিছু মানুষের মধ্যে যারা ঈসা আলি ইসলামের দাওয়াতে সাড়া দিয়েছিলেন অথবা ইব্রাহিম আলি সালাতামের দিন হানিফের ওপর ছিলেন তারপরেই শির্কের অনুপ্রবেশ ঘটেছিল যে সম্পর্কে এই কিতাবের প্রথম দর্শে বেশ কিছু কথা বলা হয়েছে এ সম্পর্কে আরো স্মরণ করিয়ে দিচ্ছি যে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের রিসালাতের কতদিন পূর্বে শির্ক শুরু হয়েছিল মক্কাই মনে আছে তিনশো বছর আগে শেখ শুরু হয়েছিল তার মানে নবী সাইসাল্লামের রেসালাতের তিনশো বছর পূর্বে শির ছিল না মক্কায় তৌহিদ ছিল অর্থাৎ কোরাইশরা আসলে দিন ইব্রাহিম আলী ইসালামের ওপর ছিল তারা তারা ইব্রাহিম আলী সালামের তৌহিদের দিন আল্লাহর একত্র দিনকে তারা মানত কিন্তু প্রথম এক ব্যক্তি সামদেশে যায় চিকিৎসার জন্য তার নাম কি ছিল আমর ইবনে লোহাইব আর এক হাদিস আছে আমর ইবনে আমির এর সমন্বয় বলেছিলাম কার মনে আছে এক হাদিস আছে আমেরের ছেলে আম আর এক হাদিস আছে লোহাইয়ের ছেলে আম মায়ের নাম ছিল লোহাই আমের মহিলার নাম হয় না লোহাই হচ্ছে মায়ের নাম আমর ইবনে আমের আমের ছেলে আমের তার পিতার নাম আর লোহাই ছিল তার মায়ের নাম আল খোজাই বানু খোজা গোত্রের লোক সে তাদের মধ্যে খুব ধার্মিক লোক ছিল আর নেতৃস্থানীয় ব্যক্তি ছিল তার কথা লোকেরা শুনত প্রথম হোবাল মূর্তি নিয়ে আসলো নিয়ে আসার পরে কাবার ওপর রেখে দিত দিল আর এই পূজা শুরু হলো তারপরে শয়তান এসে স্বপ্ন দেখালো বিভিন্ন জায়গায় আল্লাহর অলিরা শুয়ে আছে তখন ওই জায়গাগুলির পূজা শুরু হলো সাফাতে পূজা শুরু হলো মারোয়াতে পূজা শুরু হলো এই কথাটি হয়তো এর আগে বলিনি ওই সেই দার্সে সাফা এবং মারোয়া দুই পাহাড়ের ওপর দুটি মূর্তি রাখা ছিল নবী করিম সাল্লাম যখন রাসুল হয়ে আসলেন তার আগে একটি মূর্তির নাম ছিল এসাফ আর একটি নাম ছিল নায়েলা মহিলা নাম এই নামগুলি হিন্দুদের মধ্যে দেখছেন বেশিরভাগ কি রয়েছে দেবী রয়েছে দেবতার চাইতে দেবীর বেশি পূজা দেখছেন না তাহলে মূর্তি পূজকদের স্বভাব হচ্ছে মহিলাদের পূজা করা বেশি মহিলাদের পূজা করা জি তো এরাও ওইভাবে পূজা করত সাফার ওপরে পূজা হইতো মূর্তি পূজা আর মারোয়ার উপরে পূজা হইত এই রহস্যের কারণে আরেকটি কথা আরো বলি যে আল্লাহ রবুল আলমিন সাফা মারোয়ার যে তওয়াফের আদেশ করলেন হজ করলে সাফা মারোয়ার তওয়াফ করতে হবে অমরা করলে সাফা মারার তওয়াফ করতে হবে ইসলাম আসার পরে মুসলমানরা যখন তওয়াফ করতে শুরু করলেন তখন একটু দ্বিধাগ্রস্ত অবস্থায় কেমন করে এমন জায়গার তওয়াফ করি যেখানে মূর্তি রাখা ছিল মূর্তি পূজা হইত দ্বিধাগ্রস্ত করব কি করব না কেমন করে করব এই প্রশ্ন মনে এই প্রশ্ন দূর করার জন্য এই সন্দেহ নিরসনের জন্য আল্লাহ রবুল্লাহ বলেন ফালা জুনাহা আলিহে আইয়া তওয়াফা তোমরা দ্বিধাগ্রস্ত হয়েও না তোমাদের কোনো গুনহা নেই যদি তোমরা সাফা মারার তওয়াফ করো সাই করো এতে তোমাদের কোনো গুনহা নেই গুনহা নেই কেন বললেন এই রহস্য বললাম আল্লাহ বলতেন যে তোমরা সাফা মারার কি করো সাই করো কিন্তু তা না বলে ইন্না সাফা ওয়াল সাফা আল্লাহ নিদর্শন হ্যাঁ, সুতরাং কেউ যদি হজ করে অথবা উমরা করে তাহলে বোঝা গেল হজও করতে হবে আর উমরাতেও করতে হবে সাফা মারোয়ার সাই ফালা জোনাহা হে তার জন্য কোন গুনহা নেই হেমা সাফা মারওয়ার সাই করলে বা তওয়াফ করলে এই গুনাহার কথা কেন আল্লাহ বললেন এই জন্য তারা গুনহা মনে করছিলেন যে আমরা কুফুরির অবস্থায় শির্কের অবস্থায় এই দেবী রয়েছে সাফার না এলা দুই দেবী রয়েছে এই জন্য এই দুই দেবীর মাঝখানে এক দেবী থেকে আরেক দেবী পর্যন্ত দৌড় দিতাম এখন কি করে এই কাজ করতে পারি আমরা আল্লাহ সংশয় নিরসন করলেন আর বললেন যে না তখন দেবীর জন্য তোমরা দৌড় দিতে আর সাফা মার অসহায় করতে এখন ওটা না এখন ইন্না মারওয়াতা মিন শায়রিল্লাহ আসলে আল্লাহরই শায়ের ছিল আর মুশরিকরা এখানে শির ঢুকিয়ে ফেলেছিল শির করা শুরু করেছিল এখন তোমরা সেই উদ্দেশ্যে করছো না দ্বিতীয় মতবাদ যেটি ছিল তাদের ভ্রান্ত মতবাদ প্রথম মতবাদ কি ছিল তাদের সৎ লোকদের মাধ্যম বানিয়ে তাদেরকে সেজদা করা তাদের কাছে দোয়া করা তাদেরকে সুপারিশে মনে করা তাদেরকে আহ্বান করা ডাকা মানে শির করা এক কথা সৎ লোকদের তারা পূজা করতো সৎ লোকদের পূজা করত পূজা দুই আকারে হইত হচ্ছে মূর্তি বানিয়ে মূর্তি দাঁড় করে যেমন হিন্দুদের পূজা যেটি বর্তমান হিন্দুদের যে মূর্তি পূজা বৌদ্ধদের যে মূর্তি পূজা হ্যাঁ, এই রকমই ছিল মক্কার মুশ্রেকদের এক ধরনের পূজা আরেক ধরনের পূজা কেমন ছিল তাও ছিল কিন্তু মক্কার মুশ্রেকদের মধ্যে তা ছিল জি সৎ লোকেরা মারা গেছে যেখানে দাফন হয়েছে সেটাকে কবর বানিয়ে পাকা করে পূজা করা যেটি হচ্ছে আজকাল ভারত বাংলাদেশ পাকিস্তানের কবর পূজারই এক সেই নামদারি মুসলিমদের নামে তারা মুসলিম কিন্তু তারাও মুশরেক ওদের পূজা তাহলে মানব জাতির ইতিহাসে দুই রকম ভাবে যে শির্ক হয়েছে এই দুই রকমেরই শির্ক বিদ্যমান ছিল আরবের মুশরেকদের মাঝে কবর পূজার মাধ্যমে আর মূর্তি পূজার মাধ্যমে প্রতিমা পূজার মাধ্যমে সুতরাং দুটোকে একই নজরে দেখতে হবে আমাদের দেশের এক শ্রেণীর বক্তারা কিন্তু এক নজরে দেখে না এক শ্রেণীর আলেমরা যাদেরকে আলেম মনে করা হয় তারা একই নজরে দেখে না তারা মনে করে যে হিন্দুদের পূজা বৌদ্ধদের পূজা শিখদের পূজা হচ্ছে পূজা গাইরুল্লাহর পূজা শির্ক আর মুসলিমরা ধর্মের নামে ইসলামের নামে কোরআনের নামে আর রসুলের নামে আল্লাহর নামে যদি হাজার হাজার কবর মাজারের পূজা করে তবু তাদের ইসলাম ইমান যায় না তারা মুসলমান দ্বিতীয় মতবাদ বলছিলাম তা হচ্ছে জাহিলি যুগের লোকেরা বিচ্ছিন্ন ছিল তাদের বিচ্ছিন্নতা তাদের অনৈক্য অনৈক্য তাদের পার্থিব ক্ষেত্রে অনৈক্য ছিল তাদের ধর্মীয় ক্ষেত্রে মানুষের ক্ষেত্র হচ্ছে দুইটি এই পৃথিবীতে ক্ষেত্র হচ্ছে দুইটি একটি হচ্ছে ধর্মীয় ক্ষেত্র ধর্মীয় দিক আর আরেকটি হচ্ছে পার্থিব দিক বা পার্থিব ক্ষেত্র তারা পার্থিব ব্যাপারেও ছিল পার্থিব সমস্যার ক্ষেত্রেও ছিল তারা বিক্ষিপ্ত তাদের ঐক্য ছিল না আর ধর্মীয় ক্ষেত্রে দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে তারা ছিল অনৈক্য বিক্ষিপ্ত বিচ্ছিন্ন দুনিয়ার ক্ষেত্রে পার্থিব ক্ষেত্রে কেমন করে মানুষ বিক্ষিপ্ত থাকে আর অনেক তাদের মধ্যে থাকে পার্থিব ক্ষেত্রে যদি সুষ্ঠুভাবে কোন একটি সমাজকে চলতে হয় কোন একটি দেশকে যদি পরিচালিত করতে হয় কোন একটি পরিবারকে যদি সুষ্ঠুভাবে পরিচালিত করতে হয় অনেকে পরিবারের এখানে মালিক আছেন আছেন না অনেকে হয়তো ভাইদের মধ্যে বড় ভাই নিজের পরিবারকে সামলে রয়েছেন চালাচ্ছেন পাঁচ ভাইয়ের মালিকানা করছেন অনেকে বাবা হয়েছেন আর ছেলে মেয়েদের মালিকানা করছেন তাহলে আপনারা একটা পরিবারের কি নেতা এক পরিবারের নেতা অনেকে রয়েছেন যারা আরেকটু নেতৃস্থানীয় হয়তো আপনার গ্রামের নেতা আপনি আপনার সমাজের নেতা আপনার অঞ্চলের নেতা চেয়ারম্যান হ্যাঁ আপনার ডিস্ট্রিক্টের নেতা আপনার দেশের নেতা এইরকম তো পার্থিব ক্ষেত্রে অনৈক্য ছিল মানে নেতৃত্বের আনুগত্য ছিল না অনৈক্য ছিল জি বিচ্ছিন্নতা এই ক্ষেত্রে এত দলে বিভক্ত ছিল যে এক দল অন্য দলের সাথে কোন সম্পর্ক রাখত না বরং শত্রুতা যেখানে সুযোগ পেত তারা তাদের তাদেরকে কণ্ঠাসা করত আপোষে যখন মানুষের মেলামেশা না থাকে ভালোবাসা না থাকে সম্প্রীতি না থাকে তখন দুর্বল হয়ে পড়ে যে কোনো জাতি জাতির মেরুদণ্ড ভেঙে যায় এই ছিল পার্থিব ক্ষেত্রে তাদের অনৈক্য এক পার্থিব ক্ষেত্রে অনৈক্য ছিল ব্যক্তি স্বার্থ এত বড় করে দেখা হতো যে ব্যক্তি স্বার্থ হাসেলের জন্য এক দল এক বংশ এক গোত্রের লোক অন্য দলের উপর আক্রমণ করত হানা দিত লুটপাট করে নিত একটি কাফেলা হয়তো এক দেশ থেকে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে সফর করে যাচ্ছে সে বাণিজ্যিক সফর হোক বা অন্য কোনো সফর হোক তখন তাদের রাস্তায় লুটপাট করে নিত এসব ছিল লুট তারাজ হতো এগুলি ছিল পার্থিব ক্ষেত্রে অনৈক্য যার ফলে অশান্তি বিরাজ করছিল কোন রকমের শান্তি ছিল না নিরাপত্তা ছিল না আল্লাহ তাদের ওপর তার এহসানের কথা উল্লেখ করে তার অনগ্রহ অবদানের কথা উল্লেখ করে বলছেন যে তোমরা কি জানো না যে এই হারামকে নিরাপত্তার স্থান আমি করেছি আন্না যা আল্লাহ হারামান আমেনা এই হারামের কারণে এই মাক্কাতুল মকরামার কারণে এই হারামের এলাকার কারণে একটু নিরাপত্তা রয়েছে এই এলাকায় কেউ আসলে জাহিলি যুগের লোকের এখানে নিরাপদ স্থান মনে করতে এই জায়গাকে একটু আশেপাশে দূরে চলে যাও মক্কা ছেড়ে দূরে চলে যাও কোন জায়গায় সফরে চলে যাও কি অবস্থা মানুষকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিডন্যাপ করে ইয়তা নাস নাসমিন হাউলহিম এই কাবা শরীফের আশপাশ থেকে একটু দূরে চলে গেলেই সেখান থেকে মানুষের লুট তারাজ করে এবং জীবন নিয়ে নেওয়া হচ্ছে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই অবস্থা কি নেই আল্লাহ বলছেন আল্লাহ তোমরা কত ভীত সন্ত্রস্ত ছিল তোমাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করলেন না এটি কি আল্লাহর এহসান নয় সুরাই করেশ তো এই অবস্থা ছিল তাদের অনৈক্য ছিল তাদের পার্থিব ক্ষেত্রে অনৈক্য ছিল ধর্মীয় ক্ষেত্রে প্রত্যেক গোত্রের পৃথক পৃথক ধর্ম পৃথক পৃথক দেবী দেবতা পৃথক পৃথক পুজো পাঠের তরিকা জি এইরকম অনৈক্য ছিল আজকাল মুসলিমদের এক শ্রেণী যারা শির্ক বিদাতে লিপ্ত হয়েছে তাদের অবস্থা এরকম প্রত্যেক তরিকার অজিফা আলাদা অজিফা থেকে শুরু করে প্রত্যেক তরিকার অজিফা আলাদা প্রত্যেক তরিকার বায়াতের তরিকা আলাদা প্রত্যেক তরিকার পীর সাহেবের কোর্স আলাদা জি পীর সাহেবের তালিমাত আলাদা শিক্ষা আলাদা প্রত্যেক তরিকার তাদের পীর মুর্শিদ আলাদা আলাদা সিলসিলা সাজারা আমাদের দেশের লোকের একটু বিকৃত করে সিজরা বলে ও পীরদের সিজরা সাজারা তো পীরদের যে সাজারা রয়েছে সিলসিলা আলাদা কারো চিস্তি তরিকা হ্যাঁ কারো সাহারি তরিকা কাদের কারো কাদেরি তরিকা কারো নকশবন্দি তরিকা কারো মোজাদিদি তরিকা কারো রেফাই তরিকা কারো সাজিলি তরিকা কাদেরি বললাম আব্দুল কাদির জেলানি থেকে তো কাদেরি তরিকা হ্যাঁ ওগুলো আছে ওগুলো শাখা প্রশাখা পরে আছে মাঝভান্ডারি তরিকা আটরসি তরিকা ফুরফুরা তরিকা শসিনা তরিকা চর্মনাই তরিকা দেখেন কেমন বিক্ষিপ্ত তারা তাহলে মক্কার মুশ্রেকদের চাইতে কম আছে তাদের চাইতে বেশি হয়ে গেছে তাদের চাইতে বেশি জনপুরি তরিকা পাকিস্তানি তরিকা পাকিস্তানের কয়েকটা পীরের তরিকা বাংলাদেশে আছে জি জি এসব হচ্ছে তরিকা এই তরিকার মধ্যে একটি অতিরিক্ত আল্লাহ নাজিল করেননি সবগুলি তো দূরের কথা একটিও তরিকা আল্লাহ নাজল করেন না কাদেরি আল্লাহ নাজল করেছেন না বন্দি নাজল করেছেন না সাহারওয়ার্দি নাজল করেছেন না মজ্জাদিদি নাজল করেছেন না চর্মনিয়া নাজল করেছেন না শশিনা নাজল করেছেন কোনটি আল্লাহ নাজল করেন মা আনজাল আল্লাহ বিহামিন সুলতান আল্লাহ বলছেন মা আনজাল আল্লাহ বিহামিন সুলতান এনিল হক মিল্লা আমার আল্লাহ তাবুদ ইয়া আল্লাহ যা নাজল করেছেন তা হচ্ছে যে হুকুম হবে একমাত্র কার আল্লাহর আর সেই হুকুম হচ্ছে আল্লাহ তাবুদ ইয়া একমাত্র আল্লাহর এবাদত বন্দী করবে আর একমাত্র আল্লাহর এবাদতবন্দি করতে হলে একমাত্র রাসুল্লাহ সাল্লাহ ইসলামের তরিকা মোতাবেক ইবাদত করতে হবে কোনো তরিকার নেই কোনো তরিকা নেই তাহলে ঐক্য আসবে ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে অনৈক্য এই জন্য মক্কার মুশ্রেকদের মধ্যে এসেছিল যে তারা নিজের নিজের তরিকা আবিষ্কার করেছিল নিজেরা নিজের তরিকা তৈরি করেছিল এই সবগুলি তরিকাও মানব রচিত তরিকা আজ আজকাল রাজনৈতিক প্ল্যাটফর্মে দেখতে যান নিজের নিজের তরিকা তৈরি হয়েছে একটা দল তৈরি হয়েছে তার নাম আওয়ামী লীগ আর একটা নাম তৈরি হয়েছে বিএনপি আর একটা তৈরি হয়েছে তো কি জাতীয় পার্টি তো আর একটা তৈরি হয়েছে আর একটা কি এখন নতুন তৈরি হতে যাচ্ছে হ্যাঁ আরো কত কি এগুলি সব কি এগুলি মানুষের তৈরি করা অনৈক্য মুসলিম সবাই মুসলিম আবার এদিকে মুসলিম ওইদিকে মুসলিম মুসলিম সব মুসলিম কিন্তু সব মুসলিম ইসলামী দলগুলির নামে যে দলগুলি তৈরি হয়েছে এগুলি অনৈক্য সব অনৈক্য আল্লাহ বলছেন ওয়াদ আসিম হাবুলিল্লাহ আল্লাহ বলছে যে আমরা আমাদের একটি রশি নেই অনেক রশি অনেক রশি সব আলাদা আলাদা রশি ধরে আছে তাহলে এগুলি আল্লাহ রশি কি আল্লাহ রশি নাই তাহলে বোঝা গেল যখন অনেক রশি তাহলে বোঝা গেল এগুলি রশি আল্লাহ নয় আল্লাহ রশি একটি আল কোরআন হো আহাবুল্লাহ মতি নবী কারিসাল বলছেন কোরআন হচ্ছে আল্লাহ রবুল আলমিন খুব অটুট মজবুত রশি জি তো সেই রজ্জুকে মজবুত করে ধারণ করতে হবে তো অনৈক্য ছিল তাদের পার্থিব ক্ষেত্রে যার ফলে পার্থিব জীবনে তাদের অশান্তি ছিল তাদের অর্থনীতি ব্যাহত হতো ব্যবসা বাণিজ্য ব্যাহত হতো জীবন নিয়ে টানাটানি এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করা একেবারে খুব ঝুঁকিপূর্ণ ব্যাপার পঁচিশ পঞ্চাশ জন একশো জন দুশো জন না হলে তারা কোন রকমের এখান থেকে ওখানে নড়াচড়া করতে পারত না জি আর তাদের কোনো নেতৃত্ব ছিল না এই জন্য আরবদের মধ্যে কোনো নেতৃত্ব ছিল না নেতৃত্ব ছিল গোত্রীয় নেতৃত্ব দেখাতে পারবেন নবী সাল্লা সাল্লামের জামানায় কোন একটি রাজা বাদশাহ ছিল হ্যাঁ মক্কায় মক্কার আশেপাশে নাই মদিনার বাদশাহ কে ছিল ছিল কেউ ছিল না গোত্রীয় নেতৃত্ব আউসদের একজন নেতা আছে খাজরাজের একজন নেতা আছে ইহুদিদের তিনটা গোত্র আছে তার তাদের তিনটা নেতা আছে তারপরে মক্কায় করেশদের এক নেতা অন্যান্য গোত্রদের প্রত্যেক গোত্রের এক একটা করে নেতা একেবারে অনৈক্য পার্থিব ক্ষেত্রে অনৈক্য আর ধর্মীয় ক্ষেত্রে অনৈক্য প্রত্যেকের পূজা আলাদা প্রত্যেকের তরিকা আলাদা জি তো এই সম্পর্কে বেশ কিছু আয়াত লেখক রহমতুল্লাহ আলী উল্লেখ করেছেন বলছেন তাফার রকু আহলিল জাহিলিয়াফি এবাদাতেহিম ওয়াদিনহিম জাহিলি যুগের লোকদের বিচ্ছিন্নতা তাদের এবাদতের ক্ষেত্রে এবং তাদের ধর্মের ক্ষেত্রে আলমাস আলাস্তানিয়া দ্বিতীয় বিষয়টি ইন্নাহ মোতাফার কোনহিম তারা তাদের ধর্মের ক্ষেত্রে বিচ্ছিন্ন ছিল ধর্মের ক্ষেত্রে তারা বিচ্ছিন্ন ছিল যেমন আল্লাহ তাদের সম্পর্কে এরশাদ করেছেন যে কুল্ল হিজবিন বেমা আল্লাদাইহিম ফারেহন প্রত্যেক দল নিজের নিজের মতবাদ নিয়ে তারা বড় উৎফুল্ল বড় উৎফুল্ল ছিল জি ফারেহন ফারে মানে হন খুশি হওয়া যে আমরা ঠিক পথে আছি আর বাকি সব বাতিল এই দৃশ্য ছিল মক্কা আরবের মুশরেকদের এই দৃশ্য কি আমাদের দেশের নেই ভারত বাংলাদেশ পাকিস্তানের বেরেলবিরা বলছে যে আমরা ঠিক পথে আছি আবার ওদের মধ্যে যতগুলি তরিকার ভাগ আছে প্রত্যেক তরিকা বলছে যে আমরা সঠিক পথে আছি ফুরফুরা ওরা বলে না যে আমরা ঠিক পথে আছি আটরুসিরা গুমরাহি পথে আছে জামাত ইসলামীরা গুমরাহির পথে আছে তবলিগরা গুমরাহি পথে আছে আমরা ঠিক পথে আবার তবলিগরা বলছে আমরাই ঠিক পথে আছে জামাত ইসলাম একবার ইসলাম থেকে বাইরে আছে আবার জামাত ইসলামের নেতা তিনি বলেছেন যে পথ হচ্ছে একটি যে আমার পথ ধরবে সেই পথটি ঠিক বাকি সব পথ হচ্ছে ভ্রান্ত পথ এগুলি হচ্ছে বিচ্ছিন্নতা এগুলি হচ্ছে বিচ্ছিন্নতা এই বিচ্ছিন্নতা এই জন্যই তৈরি হয়েছে একটি কথা আর শুনে রাখেন এই বিচ্ছিন্নতা দূর করা যাবে কি করে এই বিচ্ছিন্নতা দূর করা যাবে আমাদের কেন্দ্রকে ঠিক করতে হবে আমাদের কেন্দ্র কোথায় আমাদের কেন্দ্রীয় ব্যক্তিত্ব ঠিক করতে হবে কেন্দ্রীয় ব্যক্তিত্ব হচ্ছেন একমাত্র রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম সবাই যখন বলো কেন্দ্রীয় ব্যক্তিত্ব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুতরাং রাসুল্লাহাম থেকে যা প্রমাণিত তাই পড়বো তাই শিখবো তার প্রতি আমল করব আর তার শিক্ষার প্রসার প্রচার ঘটবে আর তা আমরা পড়বো পড়াবো যে আমাদের অনুষ্ঠানে আমাদের মজলিসে আমাদের নামাজের পরে তাই পড়ব সুতরাং আল্লাহর পক্ষ থেকে নাজল হয়েছে নবী সাল্লামের ওপর কোরআন করিম নবী সাল্লাহ আলি সাল্লামের যেসব সহি হাদিসের কিতাব রয়েছে কোরআন করিমের স্থান পরে স্থান হচ্ছে সহি বখারির সুতরাং কোরআন করিমের তফসিলের পরে সহি বখারির দর শুরু করব এইভাবে যদি মুসলিম উম্মা চলতে চায় তাহলে তাদের ঐক্য ফিরে আসতে পারে আর কেন্দ্রীয় ব্যক্তিকে তারা পেতে পারে পক্ষান্তরে যখন বলবে যে না আমাদের সবচাইতে বড় বুজরুগ ছিলেন ইলিয়াস সাহেব সুতরাং ফাজাইল আমল নামাজের পরে পড়তেই হবে তবলিগি নেশা পড়তে হবে আর দল বলছে না আমাদের মোজাদ্দের সংস্কারক যিনি সার্বিক ক্ষেত্রে খেদমত করেছেন তিনি হচ্ছেন মৌদুদি সাহেব সুতরাং তাফিমুল কোরআন ছাড়া অন্য কোনো তাফসির পড়লে সঠিক সিদ্ধান্তে পৌঁছা যাবে না তাফিমুল কোরআনই পড়তে হবে আজকাল দেখেন আমাদের দেশের বক্তারা কিন্তু এইভাবে বলে যে যে দলের বক্তা সেই কিতাব পড়তে বলে কখনো বলবে না যে দেখেন কোরআনে করিমের তাফসির পড়েন এবং যত পুরনো তফসির নবীলামের হাদিস দ্বারা তফসির করা হয়েছে সেই তফসির গুলি পড়েন এইরকম কথা কখনো শুনবেন না কিন্তু যারা মুসলিম ওম্মার ঐক্য চান তারা বলেন যে দেখেন নবী সাল্লাহামের তফসির কোরআনের তফসির কোরআন দিয়ে তারপরেই স্থান হচ্ছে কোরআনের তফসির হাদিস দিয়ে আর কোরআনের তফসির কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে যদি পেতে হয় তাহলে তফসির ইবনে কাসির পড়তে হবে ইমাম ইবিনে কাসির রহমতুল্লাহ আল্লাহ সবার কাছে শ্রদ্ধাভাজন কিন্তু তার তফসির তারাও পড়ে না বাকি শ্রদ্ধার সাথে তার তাফসির কারা পড়ে যারা চায় যে আমাদের কেন্দ্রীয় ব্যক্তি হচ্ছেন রসুল্লাহ সাল্লাম তার কাছ থেকে আমরা দিন নেব তারা অবশ্যই উৎসাহিত করেন যে আপনারা তফসিবিন কাজির পড়ুন আর অন্যরা তফসিরের ক্ষেত্রে বলবে তফিমুল কোরআন পড়ুন আর জেলালুল কোরআন পড়ুন তাদের বক্তার বলবে না তফসির কি পড়বেন তফিমুল কোরআন পড়ুন আর ফিজেল আলী কোরআন পড়ুন সৈয়দ কুতুব ব্যাস দুটি তফসির পড়বেন আর দল বলবেন না কি পড়েন মারিফুল কোরআন পড়ুন বলেছে আচ্ছা, না ঠিক বলছি বলেন মারিফুল তফসিরে মারিফুল কোরআন পড়বেন আর নামাজের পরে পরে মানুষকে তালিম দেওয়ার জন্য ফজাইল আমল তবলিগ নিসাব পড়বেন বুঝতে পেরেছেন যে খুলে একজন জ্ঞানী ব্যক্তি যারা কোরআন এবং হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখে তারা বুঝতে পারবে যে তাতে কি বিষ ঢোকানো আছে মাঝে মাঝে ভালো জিনিসের সাথে সাথে মাঝে মাঝে যে বিষ দেওয়া আছে মুশকিল আমরা ককরোচ মারার জন্য কালকে এক অনুষ্ঠানে ছিলাম তো ককরোচ খুব পরেশান করছে খাওয়ার সময় তো ককরোচ মারার তরিকাতে দিতে হবে আঙ্কারের দুধ দিতে হবে খুব দামি দুধ দিতে হবে ভালো দুধ পাউডার দুধ দিতে হবে আর তার সাথে চিনিও দিতে হবে আর ওতে মিশাইতে হবে বরিক পাউডার শুধু বরিক পাউডার হলে খাবে না কিন্তু শুধু বরিক পাউডার দিলে মরবেও না আর খাবেও না যতই বরিক পাউডার আপনি ওটা ঘরে ছিটে রাখেন ও আপনার ককরোচ পোকা মরবে না কিন্তু তাহলে তার সাথে কি দিতে হবে চিনিও দিতে হবে দুধ দিতে হবে এই হয়েছে ওইগুলির অবস্থা তাতে চিনিও আছে দুধ আছে মানে কোরআনও আছে হাদিসও আছে অস্বীকার করছেন অবশ্যই কোরআন হাদিস আছে যে কিতাবগুলির নাম বললাম বা তাফসিরগুলির কথা বললাম তাতে কোরআন হাদিসের কথা আছে কিন্তু আছে নিঃসন্দেহে আল্লাহ নিরাকার এ কথাও আছে দেখবেন আপনি সুরায় তিনের তফসির মারিফুল কোরআন পড়ে দেখুন নিঃসন্দেহে আল্লাহ নিরাকার আল্লাহর আকারকে অস্বীকার করে দিল আল্লাহর হাত নেই আল্লাহর চেহারা নেই কিচ্ছু নেই অথচ আল্লাহ বলছেন ওয়াইয়াবকা ওয়াজহ রাব্বেকা ওয়াজহন মানে কি বিয়াদিহিল মুলক ইয়াদুন মানে কি বাল ইয়াদাহ বরং দুই হাত তাসনিয়া আপনারা তো মাদ্রাসা অনেকে পড়েছেন তসনিয়া বাল বরং আল্লাহর দুই হাত হাত কি মাবসুতাতান খোলা উদার ইয়াদ মানে কি ক্ষমতা শক্তি পাওয়ার না হাত মানে হাত এই তো কোরআনের কথা বললাম বলতেন না কোরআনের ব্যাখ্যা হয়তো আপনি ভুল করছেন তাহলে ব্যাখ্যাটি মা আবু হানিফা থেকে শোনেন আমার অফিসে কিতাব মজুদ আছে যেসব ভাইরা দেখতে চাইবেন ইমাম আবু রহমতুল্লাহ আলের কিতাব আল ফিকুল আকবর ছোট কিতাব আল ফিকুল আকবর তাতে বলছেন বাবু সিফাত আল্লাহর গুণাবলী সম্পর্কে এই অধ্যায় তারপরে তিনি বলছেন ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন আল্লাহর হাতও আছে ওয়াজহুনও আছে চেহারাও আছে তো ইমাম আনিফার মত কি তাহলে নিঃসন্দেহ আল্লাহ নিরাকার মারিফুল কোরআন কথার সাথে মিলছে না আমার কথার সাথে মিলছে বলুন দেখেন কোরআনের কথার সাথে মিলছে দেখেন কোরআনে আল্লাহ বলছেন ওয়াজ ইমাম ওয়াহি বলছেন যে ওয়াজ আছে কোরআনে আল্লাহ ইয়াদ বলছেন তিনি বলছেন আল্লাহর ইয়াদ আছে শুধু তাই নাই তারপর বলছেন ওয়ালা ইয়োকাল আর এ কথা বলা যায় নাই যে আল ইয়াদ বেমানাল কুদরা হাত মানে কুদরত ক্ষমতা কুদরতি হাত এ কথা বলা যায় নয় হারাম কে বলছেন এমাম আবু হানিফা রহমতুল্লাহ অথচ ইলিয়াসি ভাইরাও নিজেদেরকে হানাফি বলছেন তারপরে তফিমুল কোরআনের ভাইরাও নিজেদেরকে হানাফি বলছেন মারিফুল কোরআনের ভাইরাও নিজেদেরকে হানাফি বলছেন তার ইমা বাবু হানিফার সাথে সম্পর্ক কত দূরের সম্পর্ক দেখতে পেলেন বুঝার চেষ্টা করুন চোখের সামনে খুলে দিচ্ছি বুঝার চেষ্টা করুন বাস আর এর বেশি কিছু চাইছি না যদি সন্দেহ হয় আসুন আসার পরে কিতাব খুলে দেখুন ওসিলা ধরে দোয়া করতে হবে তাবিজ করা মুস্তাহাব তারপরে আধ্যাত্মিক উন্নতির জন্য হ্যাঁ তাসাফের সিলসিলায় জড়িত হইতে হবে হ্যাঁ ওলি আউলিয়ার পদসেবা করতে হবে এই কথাগুলি মা আরিফুল কোরআনে মজুদ রয়েছে যে তফসির পড়ার ওসিয়ত করে আমাদের দেশের এক সেই আলেমরা তফসির কাসির খুলন পাবেন এগুলি আল্লাহ নিরাকার তাসফের লাইন ধরতেই হবে পীরের মুরিদ হইতেই হবে ওসিলা ধরে দোয়া করতেই হবে এসব কথা তফসির ইবনে কাসিরে পাবেন কখনো পাবেন না কারণ তাতে তফসির হয় আয়াত দিয়ে করা হয়েছে নয় নবী সাল্লামের হাদিস দিয়ে করা হয়েছে অথবা সাহাবাই কেরামদের আসার হাদিস দিয়ে করা হয়েছে সুতরাং তাতে সব কথাবার্তা পাবেন না বরিক পাউডার পাবেন না কথা বুঝতে পেরেছেন তাতে পাবেন তো খাঁটি দুধই পাবেন আর না হয় চিনি পাবেন কিন্তু কোরআন হাদিস পাবেন তাতে ও বরিক পাউডার বিষ পাবেন না আর বাকি পড়লে তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম কোরআন হাদিসের সাথে সাথে হে আল্লাহ রসুল রহম করুন দয়া করুন চেরা গাফেল নাসিনি ইয়া রসুল আল্লাহ আপনি কেমন করে গাফেল থাকতে পারেন জি পাবেন কোথায় আছে সন্দেহ থাকলে আসবেন দেখে নেবেন ফাজাইল দুরুদ ফাজাইল দুরুদ সন্দেহ হলে ফাজাইল দুরুদ আর কাসিদা জামিয়া কাসিদা জামিয়ার স্বপ্ন দেখছেন তিনি লেখক সাহেব যে একটা কাসিদা লিখতে হবে নবী সাল্লাম নাকি স্বপ্ন দেখাচ্ছেন আর নবী স্বপ্ন দেখাচ্ছেন এই কাসিদা লেখার জন্য আর কাসিদার প্রথম লাইনে শির আর প্রত্যেকটাই শির প্রত্যেক লাইনে লাইনে শির আমার দিলকে মোনাম্বার করুন আলোকিত করুন ইয়ারসুল আল্লাহ জি আশ্চর্য হয়ে যাবেন এইসব কিতাব যদি পড়া হয় তাহলে ঐক্য তৈরি হবে না অনৈক্য উম্মতে কেন্দ্রীয় ব্যক্তি রাসুল্লাহাম থাকবেন না ইলিয়াস সাহেব জাকারি সাহেব হয়ে যাবেন অথবা মাহদুদ্দি সাহেব হয়ে যাবেন অথবা আটরসি হয়ে যাবে মাইজ ভান্ডারি হয়ে যাবে দেওয়ানবাগি হয়ে যাবে চিন্তা করেন কেন্দ্রীয় ব্যক্তি পর্যন্ত পৌঁছিতে ভুল করার কারণে অনেক কেন্দ্রীয় ব্যক্তি আমাদের হয়ে গেছে ধর্মের ক্ষেত্রে যার ফলে ধর্মীয় ক্ষেত্রে আমাদের অনেক এরকমই হয়েছিল আরব মুশ্রিকদের অবস্থা আল্লাহ বলছেন প্রত্যেক দল নিজের নিজের নেতাদেরকে নিজের নিজের মতবাদ নিয়ে খুব উৎফুল্ল ওয়াকাজালিকাফি দুনিয়া লেখক বলছেন অনুরোধ তারা পার্থিব ক্ষেত্রে তাদের দুনিয়ার ক্ষেত্রে পার্থিব ক্ষেত্রে তারা বিচ্ছিন্নতার শিকার হয়েছিল বিক্ষিপ্তভাবে ভাবে জীবনযাপন করত তাদের কারো সাথে কারো মেল ছিল না ভালোবাসা ছিল না ঐক্য ছিল না কেউ কারো আনুগত্য করত না কেউ কোনো দলকে মানত না কেউ কোনো গোত্রের আনুগত্য স্বীকার করত না যার ফলে শত্রুতা বিরাজ করছিল এবং তাদের ধারণা ছিল ইয়ারাওনা তাদের মত বা তাদের ধারণা ছিল যে এটি হচ্ছে সঠিক আমরা যে পথের ওপর আছি সেটি হচ্ছে প্রত্যেক বলতে আমরা ঠিক পথে আছি তখন আল্লাহ রাবুল আলমিন কোরআনে করিম নাজিল করলেন রসুল্লাহামের উপর এবং তাদের বিচ্ছিন্নতার স্থানে কি নিয়ে আসলেন আল্লাহর বিধান কি আসলো তাদের মধ্যে ছিল তাফার রোগ বিচ্ছিন্নতা আল্লাহ নিয়ে আসলেন ইজতেমা ইজতেমা মানে এক হও ঐক্য নিয়ে আসো আল্লাহ ইজতেমা কি নিয়ে আসলেন মানে ঐক্যবদ্ধ হইতে বললেন ফিদ্দিনে ধর্মের ক্ষেত্রে বেকাউলি এই আয়াতে আয়াতটি কি মহান আল্লাহ ইরশাদ করেছেন সারা আলা কুমিনা দিনে মাওয়াসা বিহি নুহান ওয়াল্লাজি আওহাইনা ইলাইক ওয়া মাওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন সারা আলাকুম মিনাদ্দিন আল্লাহ আলমিন তোমাদের জন্য দিনকে বিধিবদ্ধ করেছেন দিন নাজেল করেছেন শরীয়তে দান করেছেন কোন দিন সেই দিন মা ওয়াসাবিহীনুহান সেই প্রাচীন দিন যেই দিনের আদেশ প্রদান করেছিলেন বা উপদেশ দিয়েছিলেন আলি আলী কি অর্থাৎ যেই দিন নাজেল করেছিলেন নোয়া আলী ইসলামের ওপর তৌহিদের দিন একত্রের দিন রেসালাতের দিন আর আখেরাতের দিন একমাত্র আল্লাহর ইবাদতবন্দি করতে হবে একমাত্র রসুল তখনকার রসুল ছিলেন নোয়া আলী ইসলাম তার আনুগত্য করতে হবে তার অনুসরণ করতে হবে ইত্তিবা করতে হবে আর মৌলিক যে বিষয়গুলি ইমানের বিষয়গুলি তার মধ্যে একটি হচ্ছে আখেরাত সেগুলির ক্ষেত্রে সবাই এক সমস্ত আম্বি একরাম একই তালিম দিয়েছেন ওয়াল্লাজি আওহাইনা মামাসাবাহিন এবং সেই দিন যেই দিনের ওহি করেছি আপনার নিকট হে কে নবী মোহাম্মদ সাল্লাম তাহলে কয়জন নবীর কথা হলো দুজন হলো এখানে পাঁচজন নবীর উল্লেখ আছে এবং যেই দিনের উপদেশ দান করেছি ইব্রাহিম আলী ইসলামকে এবং আলী ইসলামকে পাঁচজন আম্বিয়ার উল্লেখ করা হলো কিনা এই পাঁচজন আম্বিয়াকে কি বলা হয় বলতে পারেন আজম কারণ আল্লাহ অন্য আয়তে বলেছেন ফসবির নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলছেন তুমি ধৈর্য ধারণ করো কামা সাবারা উলুল আজমে মিনা রসুল যেমন ধৈর্য ধারণ করেছেন তাদের জাতিকে হেদায়ত করতে গিয়ে তাদের জাতির পক্ষ থেকে যে জুল অত্যাচার হয়েছে সেসব ক্ষেত্রে বরদাস্ত করেছেন সবর করেছেন উলুল আজমিনা রসুল দৃঢ় প্রতিজ্ঞ রসুলগণ উলুল আজমিনা রসুল এই পাঁচজন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নু আলি সাল্লাম ইব্রাহিম মুসা ঈসা মনে রাখবেন দুই আয়াতে তাদের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি আয়াত ইসুরা আর আয়াত আয়াত নম্বর তেরো তাহলে তাদের দিন কি ছিল আন আকিমুদ্দিন তোমরা দিনকে কি করো প্রতিষ্ঠা করো দিনকে প্রতিষ্ঠা করো দিনকে আল্লাহ কায়েম করতে বলেছেন ওয়ালা তাতাফাররা কফি এই দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে কায়েম করতে গিয়ে বিচ্ছিন্নতার শিকার হইও না দিনকে প্রতিষ্ঠা করার একটি আধুনিক ব্যাখ্যা শোনেন আধুনিক ব্যাখ্যাটি শুনিয়ে দিই তারপরে সঠিক ব্যাখ্যাটি শুনাবো আধুনিক ব্যাখ্যা দিনকে প্রতিষ্ঠা করা মানে হুকুমাতে এলাহিয়া কায়ম করা আগের যুগে তারা বলতেন হুকুমাতি এলাহিয়া তারপরে অনেক আলেম আলমারা যখন বিশ্বের এতরাজ করলো প্রশ্ন তুললো যার চোদ্দশো বছর ইতিহাসে অনেক আইম্মাই কেরাম মুফাসরিন কেরাম অনেক মহাদিসিন চলে গেছেন কারো কিতাবে আল হুকুমাতুল এলাহিয়া এই কথাটি পাওয়া যায় না কারো না ইমাম আবু হানিফার ভাষায় পাবেন রহমতুল্লাহ আলী না ইমাম শাফি মালিক আহমদ কারো ভাষা পাবে না ইমাম বুখারি মুসলিম আবু মাজা তাবেইন সাহাবাই কেরামের যুগ থেকে শুরু করে ইমাম খাইম এত বড় তারা ছিলেন কেউ তারা এই শব্দটি ব্যবহার করেন আল হুকুমতুল মানে আল্লাহর হুকুমত কায়েম করা আল হুকুমতুল মানে কি আল্লাহর রাজত্ব কায়েম করা তো আল্লাহর রাজত্ব কায়েম করা এই পরিভাষার টার্মটি চোদ্দশো বছর ইতিহাস ওলমাইকরামে ব্যবহার করেন যখন এই এতরাজের বর্ষণ শুরু হলে একবার বৃষ্টি প্রশ্ন যে কোথা থেকে নিয়ে আসলে এই বিদাত এই বিদাতি শব্দ কোথাও তো নেই তখন তারা বললো যে না হুকুমাতে এলাহিয়া না তখন ওটা বলে একামতে দিন তাকে পাল্টি দিল কিসে একামতের দিন করতে হবে আর একামতের দিন মানেই হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা একামতের দিন মানে হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা জি তাদের ধর্মের এই ব্যাখ্যা তো আন আকিমুদ্দিন মানে তাদের কাছে হচ্ছে যে পার্লামেন্টে পৌঁছা আর পার্লামেন্টের গদিটা থেকে যে ফাঁসে ফাজেরা রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে নিজেরা সৎ লোকেরা কি করা এটাকে দখল করা এর নাম হচ্ছে এ কামতের দিন আর এই জন্য তিনি লিখেছেন আমি অনেক বই পড়েছি তাদের তো তিনি লিখেছেন যে সবচাইতে বড় এবাদত এবাদাতে কুবরা হচ্ছে এই হুকুমতে এলাহিয়া কায়েম করা একামতের দিন আর তা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা তাহলে একজন মানুষ যদি পাঁচ অক্ট নামাজ পড়ে ফরজ সন্ন্যাত মুস্তাহা বেতর তাহাজ দোহা এসরাক সমস্ত নামাজ পড়লো রোজা ফরজ নফল জাকাত হজ ফরজ নফল তারপরে সে দিন কায়েম করতে পারল না অসম্পূর্ণ দিন থেকে গেল যেহেতু সে কি করল না রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারল না সুতরাং ইমাম আবু রহমতুল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পেরেছিলেন কোনদিন তিনি খলিফা হয়েছিলেন নাকি ইমাম হননি সুতরাং তিনি একামতের দিন করতে পারেননি ইমাম শাহি মালিক আহমদ চার ইমামের কোন ইমামের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল সুতরাং কেউ একামতে দিন করতে পারেনি ইমাম বখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবিন মাজাই জেসিহাসিত্তার ছয় ছয় ইমাম তাদের একজন কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিলেন হ্যাঁ না জাননি তাহলে তারা একামতে দিন করতে পারেননি ইমাম ইবিন তাইমিয়া জদ্দেদ তিনি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পেরেছিলেন পাননি হাতে তাহলে তিনি একামতে দিন করতে পারেন ইমাম ইবিনুল কাইম হাফেজ ইবিন হাজার ইমাম জাহাবি হ্যাঁ শাহুল মহাদেশ দেহলবি তারা কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারেননি সুতরাং তারা কেউ একামতে দিন করতে পারেননি সারা জীবন এই বিদাতি ভাষা বলে যিনি এই এই টার্ম মুসলিম সমাজে ছাড়লেন তিনিও রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছিতে পারলেন না তিনিও একামতে দিন করতে পারলেন না কথা বুঝতে পারলেন তিনিও একামতে দিন করতে পারলেন না আচ্ছা আরো দেখেন এখানে গিয়ে বেয়াদুব হয়ে গেছে সালাফে সালহীন সম্পর্কে বলছে যারা খোলাফে রাশেদিন তারা এসেছিলেন ঠিকভাবে সুতরাং তারা একামতে দিন করেছেন আর তারপরে যারা বলপূর্বক চলে এসছে তিনি একামতের দিন করেননি তাহলে জনসাধারণ সবার সমর্থন পাননি বা যোগ্য ব্যক্তিদের সবার সমর্থন পাননি সুতরাং তার একামতের দিন হয়নি সুতরাং নাম বলতে একটু ইতুসিত লাগছে তারপরে বলিয়ে দিন মাবিয়া রাজি আল্লাহ তার একামতের দিন করতে পারেননি কারণ সঠিক পন্থ তিনি আসেননি এ কথা বলতে তারা দুঃসাহস করেছে ওমার বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার প্রশংসা করতে করতে খুব প্রশংসা করা হয়েছে শেষখানে যেহেতু তিনিও বংশীয় সূত্রে ওমাইয়া বংশের সূত্রে তিনি খেলাপতি এসেছিলেন যদিও খুব বড় সংস্কার মজাদ্দের ছিলেন তারপর যেহেতু রাস্তাটা তার ভুল পথ ছিল এই রাজতান্ত্রিক মুলুকিয়াতের রাস্তায় এসছিলেন বংশীয় পদ্ধতিতে সুতরাং তিনিও একামতে দিন করতে পারেননি দেখলেন ইসলামের ভুল ব্যাখ্যা করতে গিয়ে কত ভুল ব্যাখ্যার দিকে নিয়ে আসলে যে কেউ এরা একামতে দিন করতে পারেননি অথচ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যখন খালিফা হলেন বংশীয় সূত্রে তাকে খালিফা নিযুক্ত করা হলো খেলাফতের মসনাদে বসলেন আর বসার পরে তিনি বললেন যে দেখো আমি বংশীয় সূত্রে খেলাফতে এসেছি এখন আমি তোমাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিচ্ছি যদি আমাকে যোগ্য মনে করো তাহলে আমার সমর্থন দাও যে ঠিক আছে আপনি আমাদের খালিফাতুল মুসলিমিন এমামুল মোমেনিন থাকলেন আমিরুল মোমেনিন থাকলেন আর যদি মনে করো যে আমার চাইতে কোনো যোগ্য ব্যক্তি পাচ্ছ তাকে নিয়ে আসবে আর তাহলে আমি এক্ষুনি সরে যাচ্ছি তোমরা নিয়ে এসে তাকে বসিয়ে দাও সবাই এক বাক্যে বললেন যোগ্য ব্যক্তিরা সুরা হচ্ছে যোগ্য ব্যক্তিদের নাম সুরা সুরা মানে সবার নাম নাই সুরা মানে গণতন্ত্র নাই যে জাহেল মূর্খ সবাই সমান মুসলিম কাফের সবাই সমান এহুদিন আসারা মুসলিম সব সমান হ্যাঁ ফাসেক লম্পট জানি বেনামাজি আর নামাজি সবাই সমান সলেহীন আর ফাজেরিন ফুস্তাক সবাই সমান না পক্ষান্তরে গণতন্ত্রে সবাই সমান ঠিক কিনা কারণ এক শ্রেণীর লোকের আবার এই অপব্যাখ্যা করে আমাদের দেশে বুঝাচ্ছে যে তো সুরাই মানেই তো গণতন্ত্র বড় বক্তারা এই কথাই বোঝাচ্ছে কিন্তু তো উমর আবদুল্লাহ রহমতুল্লাহ যখন এই কথা বলে সবকে স্বাধীনভাবে ছেড়ে দিলেন যে দেখো এখন তোমরা খলিফা নির্বাচন করো আমি আমার পদ ত্যাগ করে দিয়েছি সবাই বলেন আপনি আমাদের খালিফাতুল মুসলিম ফিরে আসি আসল বিষয়ের দিকে একামতের দিন মানে কি দিনের যত বিধি বিধান আছে সেগুলি প্রতিষ্ঠা করা এখন শোনেন সঠিক তাফসিল শোনেন একামতের দিন মানে আকাম মানে সোজা করা আকামা মানে কি করা সোজা করা এটা যদি সোজা থাকে তো হচ্ছে আকামা আল্লাহ একজন আকিমুসাল্লাহ বলেছেন আন আকিমুদ্দিনা যেমন বলেছেন কত জায়গায় আল্লাহ আকিমুসাল্লাহ বলেছেন প্রায় জায়গায় আল্লাহ রবেন নামাজের ক্ষেত্রে নামাজকে কায়েম করতে বলেছেন তাহলে সোজা করা এ কামত কামা থেকে কামা মানে সোজা দাঁড়ানো আর আকাম মানে দাঁড় করা অন্যকে দাঁড় করা তাহলে মানে নামাজকে সোজা করতে হবে সোজা নামাজ করলে কেমন করতে হবে যেমন ভাবে নামাজ পড়তে আপনাকে আদেশ দেওয়া হয়েছে সেইভাবে নামাজ পড়তে হবে যেমন ভাবে রাসুল্লাহ নামাজ পড়ছেন সেইভাবে নামাজ পড়তে হবে তাহলে নামাজ কায়েম হবে এখন আসুন একামতের দিন আন আকিমুদ্দিন দিন কায়েম করা দিন কায়েম কেমন ভাবে হবে যেমন ভাবে নবী করিম সাল্লাম দিন কায়েম করেছেন সাহাবাই করেছেন তাবেইনরা করেছেন আল্লাহ রব যেভাবে দিনকে কায়েম করতে পারে সেইভাবে কায়েম করতে হবে তাহলে দিন কায়েম করতে হলে অন্তরে ছয়টি বিষয়ের প্রতি ইমান ঠিক করতে হবে আর কানুল ইমান ছয়টি ইসলামের পিলার পাঁচটি ঠিক করতে হবে একামতের দিনের এগুলি হচ্ছে ফাউন্ডেশন ভিত তারপরে উঠতে হবে ওর উপরে ভিত উঠাইতে হবে শির মুছে ফেলতে হবে কাতেলু হাত্তালা তা কোনো ফিত না যতক্ষণ শির্ক আছে ততক্ষণ সংগ্রাম চলতে থাকবে শির্কের বিরুদ্ধে জি শিরিক থেকে যাবে আর বলছেন যে আমাদেরকে ভোটটা দেন আমাদেরকে একটু পার্লামেন্টে পৌঁছে দেন ইনশাআল্লাহ তালা আমরা দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসবো দেশের অর্থনীতিকে মজবুত করব আর দেশে আমরা ইসলামী আইনের বাস্তবায়ন করব আর হাজার হাজার লক্ষ লক্ষ মাজারের পূজা হইতেই আছে আর বিদাত হইতে আছে বরং বিদাতির আরো মাথা চাড়া দিচ্ছে একামতে দিন করছি আমরা কত অপব্যাখ্যা আকিম উদ্দিন মানে দিনের যত বিধি বিধান আছে তা পালন করতে হবে আর ফরজ থেকে শুরু করে ফাউন্ডেশন থেকে শুরু করতে হবে আর ব্যক্তি জীবন থেকে শুরু করতে হবে আমার ক্ষমতায় যতটা আছে যে ক্ষমতায় কেউ বাধা দিতে পারবে না সেখান থেকে আমাকে শুরু করতে হবে আমার ক্ষমতায় আছে পাঁচক্ত নামাজ পড়া আপনার ক্ষমতায় আছে পাঁচক্ত নামাজ পড়া নামাজ পড়তে হবে আপনার ক্ষমতায় আছে রোজা রাখা করতে হবে আপনার ক্ষমতা আছে জাকাত দা করতে হবে আপনার ক্ষমতায় মাসাল্লাহ হজ করা হয়েছে উমরা করা হয়েছে করতে হবে আপনার ক্ষমতায় আছে মাতা পিতার সেবা করা তা করতে হবে আপনার ক্ষমতা আছে নিজের বাড়িতে যে মহিলারা রয়েছে মেয়েরা রয়েছে সাবালিকারা রয়েছে তাদের উপর কি করা পর্দার বিধান কায়েম করা তার বাস্তবায়ন করতে হবে কিন্তু এই ক্ষেত্রে যথাসাধ্য যথাসাধ্য এই জন্য বললাম যে আপনার স্ত্রীকে আপনি পর্দা করাতে পারবেন আপনার আম্মাকে হয়তো পারবেন নাও পারতে পারেন অনেক সময় আম্মা যদি মুশ্রিক থেকে যেতে পারে অনেকের হ্যাঁ তাহলে আপনি কি করে বা যথাসাধ্য বলতে হবে আপনার ভাইয়ের স্ত্রী যদি থাকে আপনার বোন আছে বিয়ে দিয়ে দিয়েছেন পর্দা করতে বলছেন যে তোমার কথা শুনবেন আমার স্বামী বলছে পর্দা করিল ওর স্বামী যেখানে ইচ্ছা সেখানে নিয়ে আপনি এখন এই ক্ষেত্রে যদি পর্দা এমন ফরজ ফরজ যে আমার বোনকে পর্দা করে কি হবে আমাকে জবরদস্তি করতে পারবেন না এই ক্ষেত্রে তিনটি যে স্তর রয়েছে ভালো কাজের আদেশ দাও অন্যায় কাজে বাধা দেওয়া তিনটি স্তরের দ্বিতীয় স্তরে চলে আসবেন কথার দ্বারা বল প্রয়োগ করে আর পারছেন না কিন্তু আপনার স্ত্রীর ক্ষেত্রে বল প্রয়োগ করে আপনার মেয়ের ক্ষেত্রে বল প্রয়োগ করে এখনো বিয়ে দেননি অন্যের অধীনে চলে যায়নি আপনার মেয়ে বল প্রয়োগ করে আপনাকে পর্দার বিধান কায়েম করতে হবে এই পর্দার বিধান কায়েম করা যথাসাধ্য এ হচ্ছে আনাকিম উদ্দিন দিন কায়েম করা যেমন আমার কাছে আমি গরিব মানুষ মাসে যে টাকা পয়সা পাই খেয়ে দিয়ে শেষ করে দিই জাকাত আছে আমার উপর জাকাত নেই বহু মানুষ আছেন যারা খেয়ে দিয়ে পয়সা শেষ করে দিচ্ছেন মক্কা পৌঁছার মতো টাকা পয়সা নেই হজ ফরজ আছে হজ ফরজ নেই তাহলে একজন আলেম বাংলাদেশের যদি খুব বড় আলেমী হন মহাদ্দিস হন তাকে বলবেন যে আপনি এত বড় আলেম হয়েছেন ইসলাম আইনের বাস্তবায়ন করেন না কালকে আমাদের কি জবাব দেবেন এই প্রশ্ন করা ঠিক হবে তার উপর ফরজ আছে না ফরজ রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদের ওপর জি তার মানে কি তারা একামতের দিন করলেন না নাকি সুতরাং একামতের দিনের যে ব্যাখ্যা মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া আর সেটি বড় ইবাদত না সেটি দিনের একটা অংশ আবার দিন থেকে বের করে দেবেন না কারণ এক শ্রেণীর আরেক আরেক বিদাতিরা রয়েছে এর বিপরীত একবারে তারা রাষ্ট্রীয় ব্যাপার স্যাপারকে রাজনীতিকে ইসলাম থেকে একবারে বিতাড়িত করে দিয়েছে ইসলাম এবার রাজনীতি কিসের আরে ইসলাম এত পবিত্র ধর্ম আমি শুনেছি এরকম কথা বিদাতিদের বিদাতি মোল্লাদের ইসলাম এত পবিত্র ধর্ম তাতে রাজনীতি কথাবার্তা কেন রাজনীতি করছে ওরা করছে করুক ছেলেদের মাঠে ওদেরকে রাজনীতি করার জন্য ইসলামে বা রাজনীতি কোথায় ইসলামের রাজনীতি নেই এই কথাও যেমন ইসলাম বিরোধী কথা তেমনি এটিও ইসলাম বিরোধী কথা যে দিন কায়েম করা একামতের দিন মানেই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা এটিও ভুল কথা রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামী আইনের বাস্তবায়ন করা যাদের উপর আল্লাহ ফরজ করে যাদেরকে যতটা ক্ষমতা দিয়েছেন ততটার সদ ব্যবহার করা এটি হচ্ছে তাদের দায়িত্ব তাহলে আমরা প্রত্যেককে ইনশাল্লাহ যারা দিনের ওপর আছি তারা দিন কায়েম করছি একামতের দিন করছি আইম্মাই কেন আমরা তারা একামতের দিন করেছেন ফোকাহে কেন আমরা একামতের দিন করেছেন তাবেন তাবা তাবেন পর্যন্ত দিন কায়েম একদল করতেই থাকবে রহমান খাজাল আমার উম্মতের একটি দল সবসময় হকের উপর সত্যের উপর জয়ী থাকবে কেমত পর্যন্ত তাদের কেউ ক্ষতি সাধন করতে পারবে না যাক ফিরে আসি আসল বিষয়ের দিকে আল্লাহ রাবুল আলমিন দিন কায়েম করতে বলেছেন বিচ্ছিন্নতা সৃষ্টি করতে নিষেধ করেছেন ধর্মীয় ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রেও মনে রাখবেন দুনিয়ার ক্ষেত্রে অনৈক্য মানে দেশে গৃহদ্বন্দ্ব সৃষ্টি করা আপোষে লড়াই করা আপোষে মারামারি করা এইদিকে মুসলিম ওইদিকে মুসলিম আপোষে মারামারি করছে না হাসছে কাফেরেরা মুসলিম শক্তি ক্ষয় হচ্ছে দুর্বল হচ্ছে এটি একামতের দিনের বিরোধী আপোষে তাহলে আমাদেরকে মিলেমিশে থাকতে হবে আমাদের শক্তিকে মজবুত করতে হবে ওলা ওকালা তালা মহান আল্লাহ এরশাদ করছে যারা তাদের ধর্মকে কি করেছে খন্ড বিখণ্ড করেছে ওয়াকানু শিয়ান এবং তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে শিয়াতুন মানে দল আর শিয়া মানে বিভিন্ন দল বিভিন্ন দলে তারা নিজেরা বিভক্ত হয়েছে বিভিন্ন দলে ধর্মের নামে হোক রাজনৈতিক রাজনীতির নামে হোক বিভিন্ন দলে আজকে মুসলিম গণতন্ত্রে এসে মুসলিম সমাজকে আরেক বিভক্তিতে ফেলেছে এক তো ধর্মীয় বিভক্তি ছিল পীরের তরিকাতের বিভক্তি ছিল মজাবি বিভক্তি ছিল ছিল না এগুলি আগে থেকেই ছিল এই বিদাতগুলি আর এই নতুন বিদাত এসছে গণতন্ত্র আসার পরে মুসলিম দেশে একই মুসলিম দেশে এইদিকে মুসলিম ওইদিকে মুসলিম ওইদিকে মুসলিম ওইদিকে চারিদিকে মুসলিম আর এদের দলের শেষ নেই তো রাজনীতির নামে ওয়াকানুশিয়ান এরা বিচ্ছিন্নতার শিকার হয়েছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে লাস্তা মিনহুম ফিসাই হে নবী মোহাম্মদ সাল্লাম আপনি তাদের সাথে কোন ক্ষেত্রে সম্পর্ক রাখেন না আপনার তাদের সাথে কোন সম্পর্ক নেই তাহলে বোঝা গেল এইসব যে বিক্ষিপ্ত দল রাজনীতির নামে হোক আর ধর্মনীতির নামে হোক আর মজাহের নামে হোক আর যে কোনো কিছুর নামে তরিকতের নামে হোক মারেফতের নামে হোক এসবের সাথে প্রিয় নবী সাল্লাহামের কোন সম্পর্ক নেই লাস্তা মিনহুম ফিসাই তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই সুরে আনাম আয়াত নম্বর একশো উনষাট আল্লাহ যেমন ঐক্যের আদেশ করেছেন তেমন কাফেরদের সাদৃশ্যতা থেকে নিষেধ করেছেন কাল কাফেরদের তোমরা অনুকরণ করবে না কাফেরদের মতো তোমরা বিচ্ছিন্নতার শিকার হবে না বেকৌলি এই আয়াতে আল্লাহ বলছেন সুরে আল ইমরান আয়াত নম্বর একশো পাঁচে ওয়ালা তাকুন তাফার রাকু তোমরা তাদের মতো হেও না কাদের মতো যারা বিচ্ছিন্নতার শিকার হয়েছে তাফার রাকু ওয়াক্তালাফু মিমবাদে মা যা আহমল বাইয়েনা তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে আসার পরেও অর্থাৎ কোরআন নাজিল হওয়ার পরেও রাসুল আসার পরেও তারা ইখতলাফ করেছে মতানৈক্য করেছে দিকে ইঙ্গিত করা হয়েছে খ্রিস্টানদের দিকে ইঙ্গিত করা হয়েছে যারা নবী আসার পরেও কবুল করেনি ওদের মতো তোমরা বিচ্ছিন্নতার শিকার হয়েও না তোমাদের কাছে চলে এসেছে আলহামদুলিল্লাহ কোরআনে কারি মজুদ রয়েছে নবী চলে তার হাদিস মজুদ রয়েছে এবং নবী সাল্লাহ বলেছেন যে তোমরা তোমরা কি সঠিক পথের ওপর কায়েম থাকবে পথভ্রষ্ট হবে না পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত তোমরা দুইটি বস্তুকে মজবুত করে ধারণ করবে তারা তফিকুম আমরাইন আমার আমি দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি এই দুইটি জিনিসকে যদি মজবুত করে ধারণ করে থাকো তাহলে তোমরা কখনো গুমরাহের শিকার হবে না এক হচ্ছে আল্লাহর কিতাব আর দ্বিতীয় হচ্ছে আমার সুন্নত হাদিস বড় বড় আলেমরা বোখারি শরীফের ভাষ্য লিখছে আমাদের দেশে আর লিখার পরে বলছে যে যদিও সুরাফাতে ফাতে নামাজ হয় না এই হাদিস আছে কিন্তু হানাফি ভাইরা মনে রাখবেন যে আমাদের মজাবে নেই আপনারা নিজের মজাব পালন করবেন আল্লামা সাহেব বোখারি শরীফের তরজমা লিখছেন আর এই কথা লিখছেন রফায়দান যদিও এই হাদিস আছে কিন্তু রফায়দান নাও হাদিস আছে আর আমাদের মজাব হচ্ছে যে রফায়দান না করা এইভাবে বিভিন্ন দল তৈরি করা আল্লাহ আলমিন আমাদেরকে নিষেধ করেছেন পার্থিব ক্ষেত্রেও বিচ্ছিন্নতার শিকার থেকে বাঁচতে এই আয়াতে আল্লাহ কি বলেছেন ইয়া আমানুত্তকল্লাহ হাক্কা তারপরে জামিয়ান আল্লাহ রজ্জুকে তোমরা মজবুত করে ধারণ করো জামিয়ান মানে একসাথে কথা আমরা তো ধরে আছি আমরা তো একটা বিরাট দল করছি আর আমরাও দিনের খেদমত করছি হ্যাঁ আল্লাহ বলছেন জামিয়ান সবে একসাথে হয়ে আর রশিটা কার আল্লাহর অন্য কোন রশি নাই ওয়ালা তাফার রাকু এবং তোমরা বিচ্ছিন্নতার শিকার হয়েও না তারপরে আয়াত একটু বড় আয়াত আছে ওলা তাফারক করু নেমাত আলাইকুম তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো ইদ তুম আদা আন যখন তোমরা একে অপরের শত্রু ছিলে আল্লাহ ফাবাইনা আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিলেন অন্তরকে জড়িয়ে দিলেন একের অন্তরকে অন্যের সাথে জড়িয়ে দিলেন আওস এবং খাজরাজ তাদের লড়াই তাদের লড়াইয়ের কথা জানেন তাদের লড়াইয়ের নাম কি ছিল কে বলতে পারেন বোয়াসের যুদ্ধ এ বয়াসের যুদ্ধ শুরু হয়েছিল নবী সাল্লাহ আলী সাল্লাম মদিনা হিজরত করে আসার একশো বছর আগে একশো বছর আগে যারা যুদ্ধ শুরু করেছিল কোন গোত্রীয় সমস্যা নিয়ে বা কোনো ঝামেলা নিয়ে দ্বন্দ্ব নিয়ে তারা মরে গেছে তাদের ছেলেরা মরে গেছে হয়তো তাদের ছেলের ছেলেরাও শেষ হয়ে গেছে তারপর যুদ্ধ কিন্তু বন্ধ হয়নি যুদ্ধ বন্ধ হয়নি একশো বছর ধরে যুদ্ধ চলে আসছিল অথচ আরেকটি কথা শুনে অথচ আওস এবং খাজরাজ দুটো একই বংশের লোক ছিল গোত্র আলাদা আলাদা ওপর দিয়ে গিয়ে আরবদের যত আরবরা রয়েছে সমস্ত আরবদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কাহতানি বংশ একটা আদনানি বংশ আদনান বংশের হচ্ছেন কোরাইশরা কোরাইশদের মধ্যে নবী করিম সাল্লাম নবীলামের বংশ হচ্ছে আদনান বংশের আদনান বংশ এবং ইসলাম ইসলামের বংশ এটাকে আদনান বলা হয় আদনানি বংশ আর কাহাতানি বংশ যারা দক্ষিণ আরবে থাকতো অর্থাৎ ইয়ামান দেশের দিকে থাকতো আর তারা ইয়ামান থেকে খুব প্রাচীন যুগে মদিনা চলে আসে মদিনা আসার পরে এই দুই গোত্র আওস এবং খাজরাজ তারা বসবাস শুরু করে দুটোই গোত্র ছিল কাহাতান বংশের প্রাচীন গোত্র তাদের একই ছিল মানে একই রক্তের তার এখানে এসে দ্বন্দ্ব যখন শুরু হলো লড়াই শুরু করলো লড়াই চলতে চলতে একশো বছর পরে নবী করিম সাল্লা হিজরত করে আসেন দেখছেন লড়াই চলতে আছে লড়াই চলতেছে লড়াই কখন শুরু হয়েছে শুরু হয়েছে বাপ দাদা থেকে জানে যে এরা আমাদের দুশ্মন আমরা ওদের দুশ্মন সাবধান এরা আমাদের শত্রু ওরা বলছে এরা আমাদের শত্রু খাজরাজ আমাদের শত্রু অথচ একই বংশ যখন এরা আওয়াস এবং খাজরাজ মুসলমান হলেন তখন তাদের নাম কি হলো আনসার আর মক্কা থেকে যারা এসেছিলেন হিজরত করে তাদের নাম হচ্ছে মহাজেরিন বা মহাজের নবী করিম কি ছিলেন মহাজের ছিলেন আনসারীদের ফজিলত বয়ান করতে গিয়ে নবী সাল্লাম বলছেন যে যদি হিজরতের ফজিলত না থাকতো খুব বেশি তাহলে লাকুন্ত ইমরান আনসার তাহলে আনসারীদের এত ভালোবাসতেন তিনি আর আনসারীদের খেদমতের উপরে এত খুশি ছিলেন নবী করিম সাল্লাহাম যে আনসারীরা যে কোনো যুদ্ধে সবচেয়ে বেশি কোরবানিতে জানমালের কোরবানি আনসারীরাই দিয়েছেন লাউলাল হিজরাত ইমরাম মিনাল আনসার যদি হিজরতের আল্লাহ বড় এক ফজিলত না রাখতেন তাহলে আমি বলতাম যে আমি মহাজারে থাকলাম না আমি আনসারীদের একজন হয়ে গেলাম ইসলাম আসার পরে তাদের নাম হয়ে গেল আনসার সাহায্যকারী কার সাহায্যকারী আল্লাহর দিনের সাহায্যকারী আল্লাহ রসুলের সাহায্যকারী আল্লাহ যখন তোমাদের অন্তরে ভালোবাসা তৈরি করে দিলেন তখন তোমরা আল্লাহর অনুগ্রহে কি হয়ে গেলে ভাই ভাই হয়ে গেলে এমন ভাই ভাই হয়ে গেলেন যে ধন মাল বাগান সবকিছু বাড়ি ঘর ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত মহাজের এসেছে দুটি ঘর আছে দুটি ঘর আছে কে জায়গা মহাজের তো জায়গা নেই আনসারি বলছেন ইয়ার রাসুল আল্লাহ আমার কাছে দুটি ঘর আছে একটি ঘরে তো আমি আমার বিবি বাচ্চা নিয়ে থাকতে পারি আরেকটি ঘর আমার মহাজের ভাইকে দিয়ে দেন ইয়া আল্লাহ আমার দুইটি বাগান আছে আমি তো আলহামদুলিল্লাহ একটি বাগানে আমার রুজি রোজাকের জন্য যথেষ্ট আরেকটি বাগান আমাদের মহাজের ভাইদেরকে দিয়ে দেন জি ইমান তৈরি হলো এই আমলের জজবা অনুপ্রেরণা তৈরি হলো কোথেকে আসবাহ তুমি আল্লাহর নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেলে আল্লাহ পৌঁছে গিয়েছিলে জাহান্নামের সাফা হোফরা জাহান্নামের হোফরা মানে গর্ত জাহান্নামের গর্তের পৌঁছে গেছে ফান আল্লাহ তোমাদেরকে ওখান থেকে কি করলেন উদ্ধার করলে উদ্ধার করলেন মুক্তি দিলেন কলিমা ইলা ইলাহা ইল্লাল্লাহ তৌফিক দিলেন তোমাদের বাবারা অবস্থায় মরে গেছে অবস্থায় পত্তলিকতায় মরে গেছে তারা জাহান নামে চলে গেছে তোমাদেরকে জাহান নামের কিনারা থেকে আল্লাহর উদ্ধার করলেন আল্লাহর নিয়ামতকে স্মরণ কর সুতরাং আমাদেরকে আল্লাহর নিয়ামত স্মরণ করে ভাই ভাই হওয়া উচিত আমাদের দ্বন্দ্ব দূর করতে হবে এবং দ্বন্দ্ব দূর করলে শুধু মুখে বললে হবে না আমাদের দেশের আলেমরা এই বক্তব্য করছে কিন্তু শুধু মুখে বললে হবে না কেন্দ্রীয় ব্যক্তিত্বর কাছে ফিরে আসতে হবে আমাদেরকে সনদ নিতে হবে সার্টিফিকেট নিতে হবে দলিল নিতে হবে কেন্দ্রীয় ব্যক্তিত্ব থেকে আর তিনি হচ্ছেন একমাত্র রসুল্লাহ সাল্লাম জালি টাকা জালি নোট দেশে ছড়াইলে হবে না জাল টাকা সরকারের টাকা হয় না যতই সুন্দর করে ছাপান ঠিক কিনা ওই রকমই নবীলামের সন্ন্যত বাদ দিয়ে ভালো ভালো আমল করলে সেগুলি শরীয়ত হবে না ধর্ম হবে না সেগুলি নেকির কাজ হবে না সেগুলি বিদাত ওগুলি হচ্ছে জাল ইসলামের নামে জালিয়াতি জাল হ্যাঁ, এই জাল কাজ করলে হবে না সনদ নিতে হবে স্টাম নিতে হবে খাতাম নিতে হবে প্রিয় রাসুল সাল্লাহ আলি পক্ষ থেকে প্রত্যেক ক্ষেত্রে দেখতে হবে যে দলিল আছে নবী করিম এই কাজগুলি করেছেন দেখুন এক একটা করে সমস্যা আমাদের দেশের সমস্যাগুলি ভাড়া করে আলেম হুজুরদেরকে হাফেজদেরকে নিয়ে আসলেন কারি সাহেবদেরকে নিয়ে আসলেন মা মারা গেছে আর কোরআন খতম করা শুরু করলেন এই দৃশ্য একটা দৃশ্য নবীলামের জামানায় হয়েছে একটি নজির দেখান একটি নজির যদি দেখিতে পারেন করুন আর যদি না দেখাতে পারেন ছাড়ুন সবাই বেড়াতে হালুয়া রুটি আর কবরস্থানে আপনার কবরস্থানকে আলোকিত করা আর যেসব কাজ হচ্ছে কত কি হচ্ছে এখন বলার সময় নেই এগুলির প্রত্যেকটির একটা বছর নবী সাল্লাম সবে বারাত করেছেন এর একটি দলিল শহীদ দলিল দেখান আর তারপরে করুন নবী সাল্লামের জন্মবার্ষিকী মিলাদ মাহফিল ঈদে মিলাদ নবী পালন করা নবী সাল্লাম দুইটি ঈদ বলেছেন না তিন ঈদের কথা বলেছেন তা দেখুন যদি করার থাকে তো করুন আর ছাড়ার থাকলে ছাড়ুন ইসলাম যদি পান রসুল্লাহ পক্ষ থেকে তাহলে করুন আর ইসলাম ইসলামের চ্যানেল আয়ের কাছে ইসলাম নেবেন আপনি ওই এটিএন বাংলার কাছে ইসলাম নেবেন আর কোন আলেমের কাছে হুজুরের কাছে ওই জালিয়াতি ইসলাম জাল টাকার মতো হয়ে যাবে আসামের কাঠগড়ে হাজির হইতে হবে যেমন জাল টাকা দিয়ে আসামের কাঠগড়ায় যেতে হয় সরকারের কাছে কালকে আমতে অপদস্থ হইতে হবে আর জাহান নামে যেতে হবে আল্লাহ রাবুল আলমিন যে আকিম উদ্দিন আর আয়াত বলেছেন তোমরা দিন কায়েম করো এখানে পাঁচজন রসুলের কথা উল্লেখ করেছেন করেছেন কিনা তাহলে ওই পাঁচজন রসুলের মতো করে দিন কায়েম করতে হবে ঠিক না পাঁচজন রসুল দিন কায়েম করেছেন না করেননি তারা প্রত্যেকে দিন কায়েম করেছেন এখন এক এক করে বলি নু সালাম দিন কায়েম করেছেন না করেননি ইব্রাহিম সালাম দিন কায়েম করেছেন আর মুসা সালাম দিন কায়েম করেছেন ঈসা সালাম দিন কায়েম করেছেন মোহাম্মদ রসুল্লাহ দিন কায়েম করেছেন পাঁচজনই করেছেন বললেন আপনারা কারণ আয়াতে স্পষ্ট সারা আলাকুম মিনাদ্দিন মাওয়াসাবে হিনুহা পাঁচজন আম্বিয়ার কথা বলার পরে বলছেন আন আকিমুদ্দিন ওলা তা ফার্রা কফি তারা দিন কায়েম করে জনগণ এইভাবে দিন কায়েম করো আর জনের মধ্যে চারজন নবীকে দেখুন নু আলি ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেয়েছিলেন না এব্রাহিম আলি ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা বিতাড়িত করেছিল বাবা দেশ থেকে বিতাড়িত করেছিল তিনি এরাক থেকে সাম চলে গেছেন বাবার দেশে বাস করার জায়গা পাননি তিনি মুসা আলি ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছিলেন না ঈসা আলি ইসলাম না বরং ঈসা আলি ইসলামকে মারার জন্য তারা বলছে মেরেই দিয়েছে এখন পর্যন্ত গুমরাহিতে রয়েছে ইয়াহুদি এবং খ্রিস্টান বিশ্ব যে ঈসা আলি ইসলাম সুলিতে চড়ে গেছে ইয়াহুদিরা বলছে আমরা ঈসা আলি ইসলামকে জবাই করে দিয়েছি যার সন্তান ছিল তাকে জবাই করে দিয়েছে নওয়াজ আর খ্রিস্টান জাহেল মূর্খরা বলছে জল্লিন গুমরারা বলছে যে ঈসা আলি ইসলাম আমাদের গুনার কাফারা হিসাবে নিজের জীবনকে কি করে দিয়েছেন কুরবানি করে দিয়েছেন উৎসর্গ করে দিয়েছেন সুতরাং আমরা যদি যতই খুন করি না কেন আর যতই জুলুম অত্যাচার করি না আগেই তো কাফারা আমরা পেশ করে দিয়েছি আমাদের ঈসা আলি ইসলাম আমাদের আল্লাহর পুত্র সান অফ গডের মাধ্যমে সান অফ গড আল্লাহর পুত্র বা আল্লাহ নিজের পুত্রকেই বাঁচাতে পারলেন না তাদের কত ভ্রান্ত জানা আল্লাহর পুত্র আল্লাহ নিজের পুত্রকেই বাঁচাতে পারলেন না আল্লাহ কত অসহায় তাদের খ্রিস্টানদের আর আমাদের আল্লাহ রাবেন কত সর্বশক্তিমান যে আল্লাহ বলছেন অমা কাতালুহু অমা সলাবুহু আলাহিন সব্বিহালাম তারা হত্যাও করতে পারেনি সুলিত চড়াতে পারেনি বল ইয়াহুদিরা যখন হত্যা করার জন্য আসলো আল্লাহ রব তাকে আকাশে উঠাই নিলেন বল রাফাহুল্লাহ আমাদের রব যিনি রব্বার হাক সত্য রব তিনি সর্বশক্তিমান তিনি যা ইচ্ছা করেন তাই হয় এই বিভ্রান্তি তো রয়েছে কি বলছিলাম যে চারজন আম্বিয়াই রাষ্ট্রীয় ক্ষমতা জাননি তারপরে তারা দিন কায়েম করেছেন তাহলে বোঝা গেল দিন কায়েমের যে একটি মডার্ন ব্যাখ্যা মডার্ন ব্যাখ্যা বুঝছেন না আধুনিক ব্যাখ্যা নতুন ব্যাখ্যা সেই ব্যাখ্যা আইম্মাইকের আমরা কেউ জানতেন না সাহাবাইকালাম তাবিন তাবা তাবিন থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি আবার বলতে চেয়েছেন যে সাহাবারা তাবিনরা জানতেন আর তাবা তাবিন পর্যন্ত জানতেন তারপরে এমন এই একামতের দিনের ব্যাখ্যার উপর কালিমা পড়ে গেছে মরিচা লেগে গেছে যে কেউ জানতেই পারেনি এই আর এক মিথ্যা মিথ্যাবাদ যে তাহলে মাত্র দুইশো বছর পর্যন্ত দেড়শো দুইশো বছর পর্যন্ত এই ব্যাখ্যা জানতো তারপরে আর বারোশো বছর ধরে কেউ ব্যাখ্যা জানতো না প্রথম তিনি এই ব্যাখ্যা আবার উদ্ঘাটন করলেন আর এক বিপদ এ কথা লিখেছেন এ আর এক সমস্যা সুতরাং সাবধান সঠিক জিনিস বুঝার চেষ্টা করুন এবং আমল করুন দিন কায়েম করবেন আল্লাহ বলছেন কু আনফুস নিজের নফস থেকে শুরু করুন নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করুন নিজের অর্থনীতি জীবন নিজের হাতে যেটুকু আছে সেটুকু দিয়ে শুরু করুন আর তারপরে পারিবারিক জীবন তারপরে সাময়িক জীবন তারপরে রাষ্ট্রনীতির কথা চিন্তা করবেন যতটা যার ক্ষমতা আছে সেই ক্ষেত্রে সেই ক্ষমতার সদ ব্যবহার করবেন যাতে করে আল্লাহ রবুল্লা আলমিন জীবনের সার্বিক ক্ষেত্রে আমাদেরকে ইসলামের বাস্তবায়নের তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন নবী সাল্লামের সুন্নত মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন মুসলিম উম্মাতের ঐক্য ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদেরকে তৌফিক দান করেন আমিন ও সাল্লাহ নবীনা মোহাম্মদ আলহি ওসাহাবি আজমাইন